হাজার নদী মাঠ পেরিয়ে শ্যামল পরিবেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ হাজার নদী মাঠ পেরিয়ে শ্যামল পরিবেশ বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ কামার কুমার জেলের একসাথে দিন কাটে আহা একসাথে দিন কাটে পানসি মাঝে নৌকা ভিড়ে গায়ের ঘাটে আসেনি দেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ হাজার নদী মাঠ পেরিয়ে শ্যামল দেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ এই তো আমার জন্মভূমি বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ আজানের কাজল কালো কেশ কাজলা মেঘে কোন রূপসী কাজল কালো কেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ হাজার নদী মাঠ পেরিয়ে শ্যামল পরিবেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ হাজার নদী মাঠ পেরিয়ে শ্যামল পরিবেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ এই তো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ এই তো আমার